পরন পাখি মেলে আখি যাই রে কোথায় উরে ও পরন পাখি মেলে আখি যাই রে কোথায় উরে কোন সুদূরে যায় পালুরিয়ে যায় কোন সুদূরে যায় পালুরিয়ে যায় ফেরে না আরে নিরে পরাণ পাখি মেলে আখি যায় রে কোথায় উরে ও পরাণ পাখি মেলে আখি যায় রে কোথায় রে কার প্রেমেতে আমায় ফেলে কোন ঠিকানায় যাবে আমার চেয়ে প্রিয় তোমার কোথায় গেলে পাবে কার প্রেমেতে আমায় ফেলে কোন ঠিকানায় যাবে আমার চেয়ে প্রিয় তোমার কোথায় গেলে পাবে পরাণ পাখি মেলে আখি যাই রে কোথায় উরে ও পরাণ পাখি মেলে আখি যাই রে কোথায় উরে কোথায় তোমার বাড়ি বলো কোথায় তোমার ঘর খাঁচা ভেঙে উড়াল দিয়ে হাওরে পর কোথায় তোমার বাড়ি বলো কোথায় তোমার ঘর খাঁচা ভেঙে উড়াল দিয়ে হরে পর কার প্রেমেতে আমায় দিবে যে পাখি পরাণ পাখি মেলে আখি জয় রে কোথায় উড়ে ও পরাণ পাখি মেলে আখি জয় রে কোথায় উড়ে কোন সুদূরে যায় পালুরিয়ে যায় কোন সুদূরে যায় পালুরিয়ে যায় ফেরে না রে নিরে পরাণ পাখি মেলে আখি যায় রে কোথায় উরে ও পরাণ পাখি মেলে আখি যায় রে কোথায় উরে কে তোমাকে পাঠিয়েছে কেন বেড়ে তুলে আমার কথা চিরতরে যাবে সেদিন ভুলে কে তোমাকে পাঠিয়েছে কে নেবে রে তুলে আমার কথা চিরতরে যাবে সেদিন ভুলে কার প্রেমেতে আমায় দিবে যে পাখি পরান পাখি মেলে আখি জয় রে কোথায় রে ও পরান পাখি মেলে আখি যাই রে কোথায় উরে কোন সুদূরে যায় পালুরিয়ে যায় কোন সুদূরে যায় পালুরিয়ে যায় পেরে না রে নিরে পরাণ পাখি মেলে আখি যায় রে কোথায় উরে ও পরাণ পাখি মেলে আখি যাইরে কোথায় রে কার প্রেমেতে আমায় ফেলে কোন ঠিকানায় যাবে আমার চেয়ে প্রিয় তোমার কোথায় গেলে পাবে কার প্রেমেতে আমায় ফেলে কোন ঠিকানায় যাবে আমার চেয়ে প্রিয় তোমার কোথায় গেলে পাবে পরাণ পাখি মেলে আখি যাই রে কোথায় রে ও পরাণ পাখি মেলে রাখি যায় রে কথা